চল চল চল সামনে চল চল চল চল এগিয়ে চল চল চল চল আফগান চল চল চল চল রণাঙ্গন চল চল চল সামনে চল চল চল চল এগিয়ে চল চল চল চল আফগান চল চল চল চল রণাঙ্গন কদম কদম এগিয়ে চল বুকে নিয়ে ইমানি হিম্মত বল কদম কদম এগিয়ে চল বুকে নিয়ে ইমানি হিম্মত বল কদম কদম এগিয়ে চল বুকে নিয়ে ইমানি হিম্মত বল জিহাদের প্রস্তুতি নিয়ে চলো রাতিন জিহাদের প্রস্তুতি নিয়ে চলো রাতিন বল মুখে মিন সার মিন সার মিন মিন সার মিন মিন সার মিন মিন সার মিন মিন সার মিন min sar min min sar min min sar min min sar min চল চল চল সামনে চল চল চল চল এগিয়ে চল চল চল চল আফগান চল চল চল চল রণাঙ্গন চল চল চল সামনে চল চল চল চল এগিয়ে চল চল চল চল আফগান চল চল চল চল রণাঙ্গন নবীন তরুণ সৈনিক দল বিপ্লবী অভিযানে লড়তে চল নবীন তরুণ সৈনিক দল বিপ্লবী অভিযানে লড়তে চল নবীন তরুণ সৈনিক দল বিপ্লবী অভিযানে লড়তে চল বাতিলে রাস্তা না রাখবো না রাখবো না বাতিলে রাস্তা না রাখবো না রাখবো না লড়ে যাব ময়দানে হর আমরণ মিন সার মিন মিন সার মিন min sar min min sar min min sar min min sar min min sar min min sar min চল চল চল সামনে চল চল চল চল এগিয়ে চল চল চল চল আফগান চল চল চল চল রণাঙ্গন চল চল চল সামনে চল চল চল চল এগিয়ে চল চল চল চল আফগান চল চল চল চল রণাঙ্গন হকের নিশান নুরাতে আবার বিজয় সোপান আনবো এবার হকের নিশান নুরাতে আবার বিজয় সোপান আনবো এবার হকের নিশান নুরাতে আবার বিজয় সোপান আনবো এবার বাজিয়ে দামা মা বাজরে আমা মা বাজিয়ে দামা মা বাজরে আমা মা শহীদি মরণ মোরা করব বরণ মিন সার মিন মিন সার মিন মিন সার মিন মিন সার মিন মিন সার মিন মিন সার মিন মিন সার মিন মিন সার মিন চল চল চল সামনে চল চল চল চল এগিয়ে চল চল চল চল আফগান চল চল চল চল রনাঙ্গন চল চল চল সামনে চল চল চল চল এগিয়ে চল চল চল চল আফগান চল চল চল চল রণাঙ্গন